السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে আপনাদের সামনে এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আপনারা এতক্ষণ যাবৎ আলোচনা শুনে ক্লান্ত হয়ে পড়েছেন আমিও সেটা জানি এবং এত দেরিতে এত রাতে আলোচনা শোনা বা আলোচনা বলা বা করা এটাও ঠিক নয় তারপরেও আল্লাহ সুবাহ তৌফিকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ এদেশের অধিকাংশ মানুষ তাওহিদ কাকে বলে জানে না আল্লাহ সুবহান সুরা নামলের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ আসমান জমিনকে সৃষ্টি করেছে দুনিয়ার মানুষ যে বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ জানেন তারপরে বলছেন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেছেন সে বৃষ্টি দিয়ে বাগ বাগিচা কে উৎপন্ন করেছেন তারপরে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন চ্যালেঞ্জ দুনিয়ার মানুষকে মা লেখুম সাজারাহা দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুবাহ কোন বীজ থেকে যদি গাছ উৎপন্ন না করি তাহলে তোমরা যতই নিড়ানি দাও যতই পানি দাও যতই সার দাও সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার সব বিজ্ঞানী মিলে চেষ্টা করো সেই বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না তো সেই ফাহিম নামে কোনো ছেলে হারিয়ে গেছে সে যদি তাহলে স্টেজে যোগাযোগ করবে যদি আপনারা কেউ পেয়ে থাকেন তো আল্লাহ সুবাহ এই আয়াতের মধ্যে বলতেছেন দুনিয়ার মানুষ জানে আল্লাহ সুবাহ জানেন যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকর্তা দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহ পানি বর্ষণকারী দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ ফসল উৎপাদনকারী এটা আল্লাহ জানেন কিন্তু এতগুলো প্রশ্ন করার পিছনে কারণ কি শেষ প্রশ্নটা আল্লাহ সুবাহ আয়াতে যে শেষ প্রশ্ন করেছেন ওইটা কি দুনিয়ার মানুষ এরপরেও কি তোমরা অন্য কাউকে ইলাহ হিসেবে মানবে এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে এটা প্রশ্ন পরের আয়াতে আল্লাহ বলছেন পৃথিবীকে কে স্থির করেছে কোন জিনিসকে আপনি শূন্য স্থির করতে পারবেন না ছেড়ে দিলে পড়ে যাবে তো আল্লাহ সুবাহ পৃথিবীকে শূন্যে স্থির করেছেন তো আল্লাহ দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করছে পৃথিবীকে কে স্থির করেছে পৃথিবীর ওজন এবং ভারকে ঠিক রাখার জন্য পৃথিবীর মাঝে পাহাড়কে কে স্থাপন করেছে পৃথিবীর বুকের মধ্যে দিয়ে নদী কে প্রবাহিত করেছে বঙ্গোপসাগরের পানি লবণাক্ত পদ্মা মেঘনার পানি মিষ্টি দুই পানি পাশাপাশি আছে অথচ একটা আর একটার সাথে মিশে যায় না এই আর এই পার্থক্য কে তৈরি করেছে তো এতগুলো জিজ্ঞেস করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবাহ পৃথিবীকে স্থির করেছেন দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুহান দাতা দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ পাহাড় স্থাপন করেছেন দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহ নদী নালা প্রবাহিত করেছেন কিন্তু শেষ প্রশ্ন আয়াতের আ আল্লাহ এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলা আছে এই দুই আয়াতকে সামনে রেখে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ সুবাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা তাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয় আল্লাহ সুবাহ তালাকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা তাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয় আল্লাহ সুবাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা ফসল উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করা তাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয় কেন আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে তখন দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আজকের যুদ্ধে হকের সবচেয়ে নিকটবর্তী দলকে তুমি বিজয়ী করো কে দোয়া করতেছে কার নিকটে দোয়া করতেছে তাহলে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না তাহলে আবু জেহেল কেমনে কাফের যে আবু জেহেল আল্লাহর নিকটে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে যে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস রাখে সে আবু জেহেল কেমনে কাফের হয় কেন সে আল্লাহ সুলহান রব হিসেবে বিশ্বাস করত কিন্তু ইলা হিসেবে বিশ্বাস করত এদেশের নব্বই পার্সেন্ট সাধারণ মানুষ তো দূরে থাক আলেমলামাও জানে না যে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা দুইটা এক নয় দুটা আলাদা জানে না আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন ইউমিনু একশো ছয় নম্বর আয়তে মুশরিকুন অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও আল্লাহের উপর ইমান আনয়ন করার পরও মুশ্রেক কে বলছেন আল্লাহ সুহান বলছেন আমি বলিনি কেন তারা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু ইলা হিসেবে বিশ্বাস করে না এই পার্থক্য করার মতো জ্ঞান তাদের নেই এই জন্য যত নবির রাসুল পৃথিবীতে যুগে যুগে এসেছিলেন কারো এটা দাওয়াত ছিল না যে লা রব্বা ইল্লাল্লাহ এটা কি আমাদের কালেমা আপনারা কথা বলেন আমার সাথে যখন আমি আপনার সামনে চলে এসেছি তখন আপনি আমার ছাত্র এই মাঠ থেকে উঠে যেতে হলে উস্তাদজি সারের অনুমতি নিয়ে যেতে হবে টিচারের অনুমতি নিয়ে যেতে হবে গরম বক্তব্য দিতে পারবো না কিন্তু আপনাকে পড়াতে এসেছি ক্লাস নিতে এসেছি তাও হেদ কাকে বলে সুন্নাত কাকে বলে আজ বুঝে যেতে হবে যদিও ব্রেন বিবেক সে অবস্থায় নাই অনেক গভীর রাত তারপরও ক্লাস নিচ্ছি আমি আপনার এই জন্য আমার সাথে কি করতে হবে কথা বলতে হবে তো আমাদের কালেমা কি লা রব্বা ইল্লাল্লাহ এটা আমাদের কালেমা আমাদের কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ সুরা নাম খুলেন সুরা আরাফ খুলেন আল্লাহ সুবহান নবীদের নাম নিয়ে নিয়ে বলতেছেন আমি আদ জাতির নিকট হুদকে পাঠিয়েছি ওয়াইলা মাদাইন আখাহুম শোয়েব মাদাইন জাতির নিকট শোয়েবকে পাঠিয়েছি ওয়াইলা সামুদা আখাহুম সলেহ সামুদ জাতির নিকট সলেহকে পাঠিয়েছি এভাবে সব নবীর নাম নিয়ে নিয়ে আল্লাহ বলতেছেন যে সব নবীর একটাই দাওয়াত ছিল মা আলাকুমিন ইলাহিন যে আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নাই রব নাই কথা বলেনি কেন যুগে যুগে সকল যুগে যত বড় কাফের মুশ্রিক হোক নাস্তিক ছাড়া সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত আপনার পূর্বে যত নবী রাসুলকে প্রেরণ করেছি সব নবী রাসুলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তো কোন নবির রাসুলের এই দাওয়াত ছিল না যে আল্লাহ ব্যতীত রব নাই এখন একটা ইহুদি যদি আমার সামনে আসে তাকে যদি আমি জিজ্ঞেস করি আল্লাহর কোরআনের আয়াত মানুষ এই ইহুদি আসমান কে সৃষ্টি করেছে ইহুদি কি বলবে আল্লাহ সৃষ্টি এখন যদি একটা খ্রিস্টানকে ডাকি তাকে যদি বলি আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে ওই খ্রিস্টান কি বলবে আল্লাহ বর্ষণ এখন যদি আমরা হিন্দুকে ডাকি তাকেও যদি বলি সারা পৃথিবী তোমাকে তোমার বাপ মা সারা পৃথিবী কে সৃষ্টি করেছে সে বলবে না যে মা কালী মা দুর্গা সে বলবে উপরওয়ালা একজন আছে যিনি সবকিছু করেছে তো আল্লাহ সুবাহ রব হিসেবে সবাই মানে কিন্তু ইলাহ হিসেবে কেউ মানে না এই জন্য যত নবিরাসুল এসেছেন সব নবিরাসুল ইলাহের দাওয়াত নিয়ে এসেছেন যে আল্লাহ ইলাহ তাহলে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে মানা এটা আবার কি আল্লাহকে ইলাহ হিসেবে মানা এটা আবার কি রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তার বিয়া লালন পালন করা মা যেমন সন্তানকে কোলে পিঠে নিয়ে দুধ খাবার খাইয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে লালন পালন করে আল্লাহ সুবাহ সারা পৃথিবীতে যা কিছু আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মেথর চামার যা কিছু আছে পশু পাখি জন্তু জানোয়ার সকল লালন পালন কর্তাকে এই জন্য সুরা ফাতে হাতে বলেছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন রব্বুল রব আলামিন যা কিছু আছে একজন ইহুদিকে খেতে কে দেয় আল্লাহ একজন নাস্তিকের জীবন মৃত্যুর মালিক কে একজন হিন্দুকে রিজিক কে দেয় আল্লাহ সুহান তো সকলের লালন পালন কর্তা সকলের রব হচ্ছেন আল্লাহ সুবাহান যত দোয়া দেখবেন এই জন্য শুরু হয়েছে রব দিয়ে রব্বানা রব দিয়ে দোয়া শুরু হয়েছে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব দিয়ে যত দোয়া রব্বি জিদনি ইলমা অধিকাংশ দোয়া রব দিয়ে কেন রব বললে আল্লাহ সুবহানাহু তাআলাকে নিকটে মনে হয় যে তিনি আমার লালন পালন কর্তা এবার আসি ইলাহ ইলাহ কাকে বলে যেই জায়গায় সকল গন্ডগোলের শুরু সকল শিল্পের উত্থান হচ্ছে ইলাহের জায়গায় বুঝে গেছেন সারা দুনিয়ার সব মানুষ আল্লাহকে রব হিসেবে মানে বাংলাদেশেরও নব্বই পার্সেন্ট মানুষ আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু ইলাহ হিসেবে মানে না তাহলে ইলাহ কি ইলাহ শব্দের উৎপত্তি হচ্ছে মালুহ বিপদে আপদে পড়ে সমস্যায় পড়ে দুঃখ কষ্টে পড়ে হৃদয় অন্তর যার দিকে ফিরে যেতে চায় যার নিকটে আশ্রয় খুঁজতে চায় তাকে বলে ইলা আল্লাহ শব্দটারও উৎপত্তি হচ্ছে ইলা থেকে কোথায় থেকে ইলা থেকে তো বিপদে আপদে পড়ে মানুষ যার দিকে ফিরে যেতে চায় অন্তর যার দিকে ঝুঁকে যায় তাকে বলে ইলাহ আপনি বিশ্বাস করেন বাংলাদেশের একটা মানুষ বিশ্বাস করে আল্লাহ রিজিক দাতা আল্লাহ লালন পালন কর্তা আল্লাহ সবকিছু সন্তান হয় না ডাক্তারের কাছে গেছে কলকাতা গেছে বেঙ্গলোর গেছে চেন্নাই গেছে যখন কোথাও সন্তান পায়নি তখন চলে গেছে আজমিরে অথবা শাহজালালের কবরে আছে না নাই তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু ইলা বিশ্বাস করে না ইলাহ কেটে গেছে বিশ্বাস করে আল্লাহ সুবাহানতলা সবকিছু করতে পারে কিন্তু যখন অসুস্থ হয়েছে তখন তাবিজের কাছে গেছে তাবিজ নিতে গেছে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই ইলাহ হিসেবে বিশ্বাস করে না কালেমার ইলাহ কেটে গেছে লাহ কেটে গেছে এই জন্য আল্লাহ বলছে অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও ইলাহ হওয়ার একটা হক আছে আল্লাহ সুবাহ যে ইলাহ তার কিছু অধিকার আছে তার কিছু হক আছে এই অধিকার এবং হকের যার্রা পরিমাণ সরিষার দানা পরিমাণ চুল পরিমাণ যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন আল্লাহকে দেওয়ার পাশাপাশি যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনি মুশরিক আল্লাহ সুবহান চাইলে বলতে পারতেন যে আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ আল্লাহ ইলা এটা আরবিতে শুদ্ধ বাক্য সঠিক বাক্য যে আল্লাহ ইলা ছোট বাক্য তারপর আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যকে বড় করে দিয়েছেন কেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমি ব্যতীত ইলা হওয়ার যে হক রয়েছে যে অধিকার রয়েছে এই হক এবং অধিকার তোমরা যদি অন্য কাউকে বিন্দু মাত্র দিয়ে থাকো সরিষার দানা পরিমাণ দিয়ে থাকো চুল পরিমাণ দিয়ে থাকো তাহলে আগে ওই বাতিল ভ্রান্ত ইলাহগুলোকে লাথি মেরে ভেঙে দাও আগে লা ইলাহ কোন ইলাহের অস্তিত্ব চলবে না ইল্লাল্লাহ ইলাহ খাওয়ার যে হক রয়েছে অধিকার রয়েছে তা শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান কে পাওয়ার অধিকার রাখে আল্লাহ এই জায়গাতে শির্ক ইংরেজি কি শির্কের ইংরেজি শেয়ার ভাগ করা বন্টন করা শরিকানা আপনি যখনই আল্লাহর ইলা হওয়ার হক অন্য কারোর সাথে শেয়ার করবেন অন্য কারোর সাথে ভাগ করবেন অন্য কারোর সাথে শরিকানায় নিয়ে যাবেন তখনই আপনি শির্ক মুশরিক করলেন শির্ক করলেন মুশরিক হয়ে গেলেন এটাই আর কিছু নয় সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুফানকে বলেছেন হচ্ছে অনুবাদ করেন দেখি শির্কি হ্যাঁ মহা অত্যাচার জুলমুন আজিম মহা অত্যাচার আল্লাহ বলেননি যে মহা গুণা আল্লাহ কি বলেছেন মহা অত্যাচার কেমনে অত্যাচার আপনি সালাত পড়েন না নিজের উপর অত্যাচার করেন আপনি জেনা করেন নিজের উপর অত্যাচার করেন আপনি সুদ খান নিজের উপর অত্যাচার করেন কিন্তু যখন আপনি শির করেন তখন কার উপর অত্যাচার করেন আল্লাহ সুহান তালার উপর অত্যাচার করেন কিভাবে যে আল্লাহ সুহান আপনাকে খেতে দেয় পড়তে দেয় থাকতে দেয় যার খেয়ে যার পরে যার জমিনে চলে যার রিজিক ভক্ষণ করে যার হায়াত আপনার হায়াত মৃত্যুর মালিক যিনি আপনার হাত পা সারা শরীরের মালিক যিনি সবকিছুই যার দাম সেই আল্লাহ সুহান ইলা হওয়ার হক নিয়ে একজন নগণ্য সৃষ্টিজীব হয়ে দুর্বল সৃষ্টিজীব হয়ে আপনি ছিনিমিনি খেলেন এর চেয়ে বড় অত্যাচার কি হতে পারে হতে পারে না অসম্ভব আল্লাহ সুবাহ হক নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে তাহলে এর চেয়ে বড় অত্যাচার হতে পারে না আশা করি যে আমি আপনাদেরকে আল্লাহ সুবাহকে রব হিসেবে বিশ্বাস করা এবং আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করা এই দুটার মধ্যে পার্থক্য বুঝাতে পেরেছি যদি না পারি সেটা আমার ব্যর্থতা এই জন্য আল্লাহ সুবাহ বলছেন যে তুমি নিজের উপর অত্যাচার করো ক্ষমা করতে রাজি আছি কিন্তু আমার উপর অত্যাচার করলে ক্ষমা হবে না করবো না রাজি আছেন কিন্তু ক্ষমা করতে রাজি নাই এবার আমাদের আলোচনার দ্বিতীয় অংশ সুন্নাত আমি এবং আপনি সুন্নাত মানতে বাধ্য হাদিস মানতে বাধ্য কেন আল্লাহ সুবহান সুরা নাজমের তিন চার নম্বর আয়াতে বলছেন হাওয়া ইন হুয়া মুহাম্মদ নিজের নিজের মর্জি মতো নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না তিনি যা বলেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে ওহি করা তো মোহাম্মদ সাল্লাম যদি নিজের মন মতো বলতেন তাহলে আপনি তাকে মানতে বাধ্য ছিলেন না কিন্তু যখন তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে বলতেছেন তখন আপনি তাকে মানতে বাধ্য এবং তার শাহ রগ কেটে দেব আল্লাহর হুমকি তথা মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম সারা জীবনে তার নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেননি সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লাহ আলহি ওসালামের হাদিস যে আমি মানতে বাধ্য এ মর্মে আল্লাহ সুহান বলছেন আপনার প্রতিপালকের শপথ করে বলছি আপনার প্রতিপালকের কসম করে বলছি তথা আল্লাহ নিজের কসম নিজের শপথ করে বলতেছেন যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারে না যতক্ষণ না আপনি কোন কোনো ফাইসালা দেন আপনি কোনো সিদ্ধান্ত দেন এবং সেই সিদ্ধান্ত এবং ফাইসালাকে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন ছাড়াই কোনো প্রকার চুচেরা এমন করা ছাড়াই বিনা বাক্য ব্যয়ে যতক্ষণ নয় সিদ্ধান্ত মেনে নেয় ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুমিন হতে পারে না আল্লাহ সুফান ঘোষণা সাহাবিরা ঠিক এইভাবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতেন আবু বকর রদি আল্লাহ তালু যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন ক্ষমতায় আসলেন তখন আবু বকর রদি আল্লাহ তালু প্রথম যে নির্দেশ জারি করলেন সেই নির্দেশ কি ছিল রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বেঁচে থাকতে ওসামা বিন জাইদের নেতৃত্বে একদল সেনাবাহিনীকে রোমের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন যখন আল্লাহ রাসুল মারা যান তখন পথের মধ্যে থেকে ওসামা বিন জাইদের নেতৃত্বাধীন ওই সেনাবাহিনী ফিরে আসে আবু বকর রদি আল্লাহ তালা আনহু ক্ষমতা নিয়ে সবার আগে নির্দেশ জারি করেন ওসামা বিন জায়েদ আল্লাহ রাসুল তোমাকে যেখানে যেতে বলেছিল তুমি সেখানকার উদ্দেশ্যে রওনা হয়ে যাও সেখানে চলে যাও তখন উপস্থিত সাহাবিরা ওমর রাজি আল্লাহ আনহু সকলে মিলে আবু বকর রাজি আল্লাহ আনহুকে বলতে লাগলো বলেন কি করেছেন কি আপনি আজ সারা আরব বিশ্বে ফেতনা মাথা চাড়া দিয়ে উঠেছে কেউ জাকাত কেউ অস্বীকার করে বসেছে কেউ মুসাইলামাতুল কাজাব আসাদ আল অনাইসির দলে চলে গেছে আর ইহুদি খ্রিস্টান মুশরিক কাফেররা চক্রান্ত করছে যে এখন মোমিনদের মনোবল ভেঙে গেছে এখন মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম মারা গেছে তাদের নবী মারা গেছে এই দুর্বল মনোবল অবস্থায় মদিনায় আক্রমণ করে চিরদিনের জন্য ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা রচনা করতেছে এই রকম ভয়াবহ কঠিন মুহূর্তে যেখানে মদিনাকে হেফাজত করা বেশি জরুরি যেখানে মদিনাকে রক্ষা করা বেশি জরুরি সেখানে আপনি মদিনাকে মদিনাকে অরক্ষিত করে মদিনার সেনাবাহিনীকে কিভাবে বাহিরে পাঠিয়ে দেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর শুনে রাখ রাখো সাহাবিরা শুনে রাখো যদি আমাকে ঠুকরে ঠুকরে খায় ওয়ালাওয়ান্না যদি হিংস্র প্রাণীরা মদিনার চারিদিক থেকে ঘিরে ধরে ওয়ালাওয়ান্নাল কিলাবা জারাত বি মুমিনিন যদি কুকুর শ্রীগালেরা উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা আল্লাহ রাসূলের স্ত্রী আমার মেয়ে আয়েশা আল্লাহ তালা আনহুর পাকে টেনে ছেঁচড়ে মদিনার বাইরে নিয়ে যায় তবুও আমি আবু বকর মা রাদাত তুজাইশান ওয়াজ্জাহু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যেই সেনাবাহিনীকে আল্লাহর রাসুল রওনা করিয়েছিলেন আবু বকর আল্লাহ তালন এইভাবে আল্লাহ রাসুলের অনুসরণ করতেন তার একটাই কাজ ছিল আল্লাহ রাসুল ইসলামকে যে অবস্থার উপর রেখে গেছেন সেখান থেকে এক চুল যেন এদিক ওদিক না হয় এটা ছিল তার প্রধান কাজ এই জন্য যখন মানুষ জাকাত দিতে অস্বীকার করলো তখন আবু বকর দিয়ে আল্লাহ তালু বললেন আল্লাহ আল্লাহর কসম যারা জাকাত দিবে না যারা জাকাত দিতে অস্বীকার করতেছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব ওমর রাজি আল্লাহ তালন বলেন কৈফত কাতিলুনাহম কিভাবে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাবেন অথচ তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের বিরুদ্ধে আপনি কেমনে যুদ্ধ চালাবেন যাবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর শুনে রাখো রাসূলিল্লাহ যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব যারা যাকাত দিবে কিন্তু আল্লাহ রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে তার দড়িও দিত আর আমার যুগে উট গরু ছাগল দিবে দড়ি দিবে না যারা যাকাত দিবে কিন্তু যাকাত দিতে এসে ধান গম চাউল খেজুরের সাথে ধান গম চাউলের বস্তা আল্লাহ রাসূলের যুগে দিত আর আমি আবু বকর আমার নিকটে ধান গম চাউল খেজুরের বস্তা দিবে না যারা জাকাত দিবে না ওদের সাথে যুদ্ধ তো করবই করব যারা জাকাত দিবে কিন্তু দড়ি দিবে না রশি দিবে না বস্তা দিবে না আমি আবু বকর ওই একটা দড়ির জন্য ওই একটা বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব হয় মরব না হয় মারব তবু আল্লাহ রাসুল ইসলামকে যে অবস্থার উপর রেখে গেছিলেন তার থেকে এক চুল পরিমাণ এদিক ওদিক হতে দিব না ছোট একটা ছোট ছাড়তে চাই না আল্লাহ একটা ছোট কাজ ছাড়তে চাই না কেন জানো আমি ভয় পাই যদি আমি আল্লাহ রাসুলের একটা ছোট আমল ছেড়ে দিই আল আজিজ আমি পথ ভ্রষ্ট হয়ে যাব আমি রাস্তা হারিয়ে ফেলবো অন্য সাহাবিরাও এইভাবে রাসুল সাল্লাহ আলাইহি অনুসরণ করতেন একদিন ইমরান বিন হুসাইন আল্লাহ হাদিস শোনাচ্ছেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেছেন আন্নাল হায়া খায়রুন কুল্লু নিশ্চয় লজ্জার পুরোটাই কল্যাণ তখন ইমরান বিন হোসাইনের ওখানে একজন ছাত্র উপস্থিত ছিল বসাইর বিন কাব সে ইমরান বিন হোসাইনকে বলতেছে আমি কিছু বইয়ে পড়েছি যে বই সমূহতে লেখা আছে যে আন্নাল হায়া ফিহি দাফ নিশ্চয় লজ্জার মধ্যে কিছুটা দুর্বলতা আছে তখন ইমরান বিন হোসাইন আবার বললেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেছেন আন্নাল হায়া নিশ্চয় লজ্জার পুরোটাই করলেন তখন ওই ছাত্র আবার বলতেছে আমি কিছু বইয়ে পড়েছি যেখানে লেখা আছে যে লজ্জার মধ্যে দুর্বলতা আছে এবার রাবি বলতেছে যে ইমরান বিন হোসাইনের এহমারাত আইনাহু চক্ষু লাল হয়ে গেছে ইমরান বিন হোসাইন বলতেছেন ও হাদিস কমান রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসুলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি কোন বইয়ের কথা বলো জেনে রাখো যখন বলে দেব কাল রাসুল্লাহ আল্লাহ রাসুল বলেছেন তখন তারপরে সেখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তির কথা চলবে না তুমি মানতে পারলে মানো না মানতে পারলে না মানো কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারবে না আল্লাহ রসুল বলেছে দাড়ি রাখো তুমি দাড়ি রাখতে পারলে রাখো না রাখতে পারলে না রাখো কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারবে না যে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে খ্যাত খ্যাত লাগে এই রকম যদি আওয়াজ বের করো তাহলে তুমি কাফের হয়ে যেতে পারো তোমার কাফন দাফন জানা যা মুসলমানদের গোরস্থানে নাও হতে পারে হাদিস পেশ করার পর আল্লাহ রসুলের কথা পেশ করার পর মানো আর না মানো মানতে পারো আর না পারো কিন্তু আওয়াজ করতে পারবে না সাউন্ড বের করতে পারবে না অন্য কারো কথা পেশ করতে পারবে না সাহাবিরা এইভাবে হাদিস মানতেন আবদুল্লাহ বিন মুগাফাদি আল্লাহ আনহু বলতেছেন তিনি একদিন বসে আছেন ইবন ওয়াহিল্লাহু তার ভাতিজা তার পাশে বসে আছে তার ভাতিজা পাথর দিয়ে কঙ্কর দিয়ে পাখি মারতেছে পাখি নিক্ষেপ করতেছে পাখিকে মারতেছে তখন আবদুল্লাহ বিন মুগাফাল বলতেছে আল্লাহ রাসুল এইভাবে কঙ্কর দিয়ে পাখি মারতে নিষেধ করেছে পাখি শিকার করতে চাও তীর দিয়ে শিকার করো পাখি শিকার করতে চাও গুলি করে শিকার করো কিন্তু এইভাবে পাথর দিয়ে কঙ্কর দিয়ে পাখি মারলে কি হয় পাখির চক্ষু নষ্ট হয়ে যায় পাখির পা ভেঙে যায় আল্লাহ রাসুল নিষেধ করেছে করিও না তারপরও তার ভাতিজা করতে থাকলো তখন আবদুল্লাহ বিন মোহাফল বলতেছে ও হাত দিতে কুমান রসুলিল্লাহ আমি আল্লাহ রাসুলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি আল্লাহ রাসুল নিষেধ করেছে তারপরও তুমি করতেছো লাউ খাল্লি মোকা আবাদা আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না এইভাবে আবদুল্লাহ বিন মোহাফল তার সাথে ব্যবহার করলেন একই ব্যবহার আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তার ছেলের সাথে করেছেন তার ছেলের নাম বেলাল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শোনালেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বললেন লা তামনাউ ইমা আল্লাহ তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না আব্দুল্লাহ বিন ওমরের এই হাদিস বলার পরে এই হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন আল্লাহ কিন্তু বলেনি যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না আল্লাহ বলেছে আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে বাধা দিও না কেন যেন কোনো হুজুর কোনো পীর কোনো দরবেশ দাবি না করতে পারে যে মহিলারা আমার বান্দি আরে মহিলারা আল্লাহর বান্দি আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে যাবে তুমি বাধা দেওয়ার কে যদি তোমার বান্দি হতো তোমার ঘরে যেত বাধা দিতে পারতে আল্লাহর বান্দি আল্লাহর ঘরে যাবে তুমি বাধা দেওয়ার কে আবদুল্লাহ বিন রাজি আল্লাহ তালাহুর ছেলে বললেন না আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব এবার রাবি বলতেছে যে আবদুল্লাহ ওমর রাজিয়াল্লাহ তালাহ এত রাগান্বিত হলেন তাকে এত বকা ঝকা করলেন যেমনটা আগে কোনোদিন দেখা যায়নি এবং আরেক রেওয়ায়তে আছে যে তিনি মরা পর্যন্ত তার ছেলের সাথে আর কোনোদিন কথা বলেননি এইভাবে সাহাবিরা হাদিসের উপর আমল করতেন একদিন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহু মহাবি রাজি আল্লাহ আনহুর সাথে ওমরা করতেছেন ওমরা করতে গিয়ে তাফ চলতেছে তাফ তাওয়াফের মধ্যে মহাবিরাজু পুরো কাবার সব দিকে হাত দিয়ে স্পর্শ করতেছে তখন আবদুল্লাহ বিন আব্বাস বলতেছেন যে মহাবিয়া আমি আল্লাহ রাসুলের সাথে হোমরা করেছি আমি আল্লাহ রাসুলের সাথে হজ করেছি আল্লাহ রাসুলকে শুধু হাজরে আসওয়াদ নিয়ে আমানিতে হাত লাগাতে দেখেছি লিমা তাস্তালি রুক নাইন আপনি কেন ওই বাকি দুটা কোনাতেও হাত লাগাচ্ছেন তখন মহাবিয়া বলতেছে আবদুল্লাহ বিন আব্বাস লাইসা মিনাল বাইতি বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর কাবা হচ্ছে আল্লাহর ঘর পবিত্রময় রহমতময় ঘর এই ঘরের কোন অংশ কি ছাড়া যেতে পারে কোন অংশ কি বাদ দেওয়া যেতে পারে সব জায়গাতেই আমি হাত লাগাবো তখন আব্বাস সুরা একুশ নম্বর আয়াত করলেন সর্বোত্তম আদর্শ তিনি যদি শুধু দুই জায়গাতেই হাত লাগিয়ে থাকেন তাহলে দুই জায়গাতেই হাত লাগাতে হবে এর বেশি নয় একদিন ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ইমাম মালিক ইমাম মালিক হচ্ছেন মদিনার ইমাম ইমাম ইমাম উদারিল হিজরা তার দরবারে এসে একজন লোক বলতেছে ইমাম মালিক উরিদু আন মিন উরিদ রাসুলিল্লাহ আমি আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধতে চাই মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই যেমন ঢাকার মুসল্লিরা শাহজালাল বিমান বন্দর থেকে ইহরাম বাঁধে এখান থেকে তালবিয়া পড়তে শুরু করে আমি আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই আপনি কি বলছেন ইমাম মালিক বলছেন লা তাফাল করিও না আমি ভয় পাই জান তাকাফিল ফিতনা যদি তুমি যদি আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে মসজিদে নববী থেকে থেকে হেরাম বাঁধো তাহলে তুমি ফিতনার মধ্যে পড়ে যাবে তখন ওই ব্যক্তি বলতেছে যেমন আমাদের দেশের মানুষেরা বলে আইয়ু আপনি কিসের ফেতনার কথা বলেন কিসের ফেতনার কথা আপনি বলেন আমি তো জুল হলাইফা পার হয়ে যাইনি মদিনাবাসীদের জন্য এই হেরামের জায়গা হচ্ছে মদিনা থেকে পনেরো বিশ কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে যেতে জুল হলাইফা নামক একটা জায়গা আছে ওটা হচ্ছে মদিনাবাসীর এহরামের জায়গা আমি তো জুল হলাইফা পার হয়ে যাইনি যদি পার হয়ে যেতাম তাহলে ফেতনার কথা ছিল ছিল আমি তো জুল হলাইফার দশ পনেরো কিলোমিটার আগে আল্লাহ রাসুলের মসজিদ থেকে আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে এরাম বাঁধতেছি এটা আবার কিসের ফেতনা তখন ইমাম মালিক বলতেছেন আইয়ু ফিতনাতিন আদমিন হাদিহি এ আল্লাহর বান্দা এর চেয়ে বড় আর কি হতে পারে ফাজিলাতিন কাসার আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এমন কাজ করতে চাচ্ছ এমন ফজিলতের পিছনে ছুটতে যেই কাজ যেই ফজিলতের পিছনে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল সবচেয়ে পরহেজগার মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম করেননি এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না এটা ইমাম মালিক বললেন কেন যদি তুমি করতে চাও তাহলে তুমি আল্লাহ রাসুলকে দুই ভাবে অপমান করবে এক হয় তুমি বলতে চাচ্ছ আল্লাহ রাসুলের চেয়ে তুমি বেশি পরহেজগার দুই হয় তুমি বলতে চাচ্ছ আল্লাহ রাসুল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি তাকে বলে যাওয়া দরকার ছিল যে মসজিদে নবমী থেকে এহরাম বাঁধতে হবে তিনি সেটা না করে জুল হলাইফা থেকে করে হয়ে গেছেন তিনি তার রেসালাতের দায়িত্ব পালন করেনি এই দুটার কোন একটা তুমি বলতে যাচ্ছ নাউজবিল্লাহ এই দুটাই হচ্ছে আল্লাহ রাসুলকে অপমান করা সম্মানিত উপস্থিতি এই জন্য আমি এবং আপনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসকে ওইভাবেই মানতে বাধ্য যেভাবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছেড়ে গেছেন যেভাবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবিরা করেছে আমাদের যুগের মানুষ উসুয়া হাসানা আদর্শ কাকে বলে বুঝে না মডেল কাকে বলে বুঝে না ওই যে যুবকটা মাথার চুল কেটেছে শার্ট প্যান্ট প্যান্ট পরেছে ওই যে মেয়েটা পাখি ড্রেস পরেছে তাকে জিজ্ঞেস করেন পাখির ড্রেস পরার জন্য ওই নায়কের অনুসরণের জন্য কয় কোটি টাকা পুরস্কার কয় লাখ টাকা পুরস্কার তাকে দেওয়া আছে কোনো পুরস্কার নাই কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে নাকি কোনো বৈজ্ঞানিক উপকারিতা নাই তবুও কেন ওই নায়কের মতো চুল কাটে নায়িকার মতো পোশাক পরে কোনো কারণ নাই একটাই কারণ সে ওই নায়ক নায়িকাকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে সে যা করবে নিজের অজান্তে পাগলের মতো তাই করবে তার অনুসরণ করবে এর নাম মডেল হিসেবে গ্রহণ করা সাহাবিরা এর চাইতেও বেশি রাসুল সাল্লাহ মডেল হিসেবে গ্রহণ করেছিলেন আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন আবু সাইদ হুদ্রি রদি আল্লাহ বলতেছেন আমরা হঠাৎ দেখলাম আল্লাহ রসুল আলাইহি তার দুই পায়ের খুলে ফেলে দিয়েছেন এবং দুই পায়ের তার বাম পাশে রেখে রেখে দিয়েছেন আমরা যারা উপস্থিত মুসল্লি ছিলাম সবাই দুই পায়ের জুতা খুলে বাম পাশে রেখে দিলাম সালাদ শেষে আল্লাহ রাসুল বলতেছেন যে মা হামালাকুম আলাকুম এই সাহাবিরা কি আশ্চর্য কাহিনী তোমাদের পা থেকে কেন তোমরা জুতা খুলে ফেলেছ তখন সাহাবিরা বলল আল্লাহ রাসুল জুতা খুলে ফেললে কোনো ফজিলত আছে এটাও আমরা জানি না কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে এটাও আমরা জানি না এক এতটুকু কারণ আমাদের জন্য যথেষ্ট জুতা খুলে ফেলার জন্য যে আমরা আপনাকে দেখেছি আপনি জুতা খুলে ফেলেছেন এই ছিল সাহাবিদের ইমাম রাসুল সাল্লাহ জুতা খুলেছেন তো তাকে দেখে সাহাবি জুতা খুলে ফেলেছেন এই ছিল তাদের ইমান তারা রাসুল সাল্লাহ মডেল আদর্শ হিসেবে গ্রহণ করতেন আল্লাহ সুবহান সুরা হাসরের সাত নম্বর আয়তে বলছেন তোমাদেরকে যা দেয় তা নেও এবং যা থেকে বাধা দেয় তা থেকে বিরত রাখো এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস বলে আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ ওমর রদিয়াল্লাহ তালা আনহু একদিন তাওরাত খুলে পড়তেছেন আল্লাহ রাসুলের সামনে তো আল্লাহ রাসুলের চেহারা পরিবর্তন হয়ে গেছে তাকাইয়ার আলাউনওয়াজি রাসুলিল্লাহ ওমর রদিয়াল্লাহ তালা আনহু দেখতে পাননি কিন্তু আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু দেখতে পেয়েছেন দেখতে পেয়ে বলতেছেন ওমর তুমি কি দেখো না আল্লাহ রাসুলের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে তখন ওমর রাজিয়াল্লাহ তালা বলছেন রাজি তুবিল্লাহ রব্বাউ অবিল ইসলামী দিনম অবি মোহাম্মদ নবী আল্লাহ রাসুল আমি আপনাকে নবী হিসেবে মানি আল্লাহ কি রব হিসেবে মানি ইসলাম কি দিন হিসেবে মানি কোন ভুল ত্রুটি হয়ে থাকলে বলেন রাসুল সাল্লাম বলতেছেন লাউকান ওমর তুমি আজকে যে তাওরাত পড়তেছ এই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে কালিমুল্লাহ আল্লাহ যার সাথে কথা বলেছেন শ্রেষ্ঠ নবীদের একজন মুসা আলহ সালাতাম যদি আজকে জীবিত থাকতেন আর যদি তিনি জান্নাতে যেতে চাইতেন জাহান নাম থেকে বাঁচতে চাইতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তিনি জান্নাতে যেতে পারতেন না ওমর রাজি আল্লাহ মুসা আলহি যদি আল্লাহ অনুসরণ ছাড়া যেতে না পারেন আমি এবং আপনি আল্লাহ অনুসরণ ছাড়া যেতে পারবো না আলোচনার শেষে দুইটা জিনিস শিখে যান একটা হালাল হারাম আর একটা সুন্নাত বেদাত এই দুইটা জিনিস যদি শিখে যেতে পারেন ভবিষ্যতে আর সমস্যা হবে না দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি বিজনেস ব্যাংক ব্যালেন্স বিবাহ সাদী জীবন যাপন সবকিছুর সাথে সংশ্লিষ্ট হুকুমের নাম কি হালাল হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সিগারেট খাওয়া সুন্নাত না বেদা এটা কি চলবে এটা কি প্রশ্ন হলো হলো না কি বলতে হবে সিগারেট খাওয়া হালাল না হারাম তো দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়ের নাম হচ্ছে হালাল অথবা হারাম আর এবাদতের সাথে সম্পৃক্ত বিষয়ের নাম সালাদ সিয়াম হজ জাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলোর সাথে সম্পৃক্ত বিষয়ের নাম কি সুন্নত অথবা বেদাত হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ তার কোরআনে আল্লাহর রাসুল তার হাদিসে যা যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবে কি হারাম আল্লাহ রাসুলের যুগে কেক ছিল আল্লাহ রাসুলের যুগে বার্গার পিৎজা এগুলো খাবার ছিল ছিল না কিন্তু আল্লাহ রাসুল বলে গেছেন কি কুল্লু মুসকিন হারাম প্রত্যেক নেশাদার জিনিস মদ আর প্রত্যেক মদই হারাম তার মানে কেয়ামত পর্যন্ত যত খাবার আসবে যে খাবারগুলোর মধ্যে মাদকতা থাকবে না যত নতুন খাবারই হোক সেই খাবার কি হারাম তো হালাল হারাম দুনিয়ার ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরআন এবং হাদিসে যা নিষেধ করে গেছেন তা বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল আর সুন্নাত বেদাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ তার কোরআনে আল্লাহ রাসুল তার হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলো যদি কেউ বেশি করে একটা চুল একটা সরিষার দানাও যদি কেউ বেশি করে তাহলে একটা চুলের নাম কি বেদাত ওই একটা সরিষার দানার নাম হচ্ছে বেদাত দলিল দিয়ে করতে হবে এই যে সবে বরাত আসতেছে সবে মেরাজ চলে গেল তারা বলেন নিষেধ কোথায় আছে দেখাও আরে পাগল নিষেধের প্রয়োজন নাই একটা সরিষাও যদি কেউ ইবাদত করতে চায় একটা চুলো যদি কেউ ইবাদত করতে চায় দলিল দিয়ে করতে হবে দলিল নাই বেদাত আর বেদাত করলে আল্লাহ রাসুলকে অপমান করা হয় আল্লাহ রাসুল কেয়ামতের মাঠে তাকে অপমান করবেন যখন হাউজে কাউসারে আসবে তখন বলবেন সুহকান সুহকান সুহকান লিমান বাদি দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছ তারা দূর হও এইভাবে তাদেরকে অপমান করবেন সম্মানিত উপস্থিতি আমি যারা প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আলোচনার শেষে আপনাদের নিকটে অনুরোধ জানাবো যে আমরা হাদিস মানতে বাধ্য আমি যে হাদিসগুলো বলতেছিলাম যে আয়াতগুলো বলতেছিলাম এর চাইতে বিস্তৃত আকারে যারা হাদিস অস্বীকার করে তাদের যুক্তির জবাব দিয়ে সকল কোরআন এবং আয়াতের হাদিস দিয়ে আমরা হাদিস মানতে বাধ্য নামে একটি বই আছে আমার লেখা সেই বইটি নিয়ে যেতে পারেন এবং মিন্নাতুল বাড়ি সহি বুখারির বাংলা ব্যাখ্যা গ্রন্থ অনেকেই নিতে চেয়েছেন কিন্তু শেষ হয়ে যাওয়ার জন্য পাননি এখন স্টেজে আবার এসেছে যারা পাননি তারা আবার চাইলে নিতে পারেন আর আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন সুলহানিকা আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল রহমতুল্লাহ